তবা কিভাবে করতে হয় এর কোন বিশেষ পদ্ধতি আছে কিনা একবার জানতে চেয়েছেন তবা কিভাবে করতে হয় তবা সম্পর্কে আমাদের ক্যাসেট আছে তবা করার জন্য কোন আলেমের হাতে হাত দেওয়ার প্রয়োজন নেই পীরের হাতে বয়াত করার প্রয়োজন নেই সব বিদাতি তরিকা কোথাও যাওয়ার প্রয়োজন নেই তবা নিজের নিজে আপনার এবং আল্লাহর মাঝখানে কারোর কারো কাছে প্রকাশ করারও প্রয়োজন নেই বরং প্রকাশ করা নিষেধ আপনি গোনা করেছেন আর আল্লাহ সেটিকে ঢেকে রেখে দিয়েছে প্রকাশ পায়নি আপনি ঢেকে রাখেন এবং আল্লাহর কাছে কান্দাকাটির মাধ্যমে অনতপ্ত হয়ে দোয়া করেন কিন্তু তিনটি শর্ত রয়েছে তার জন্য প্রথম শর্ত হচ্ছে যে সে গুণা ছেড়ে দেওয়া দ্বিতীয় শর্ত হচ্ছে আগামীতে প্রতিজ্ঞা করা যে আর এরকম গুণা হবে না আমার দ্বারা এবং চতুর্থ শর্ত হচ্ছে না তৃতীয় শর্ত হচ্ছে অনতপ্ত হওয়া লজ্জিত হওয়া গুণা করে লজ্জিত হয় না নির্লজ্জ যারা তাস খেলছে নির্লজ্জ মদ খাচ্ছে নির্লজ্জ যে না একবার ধরা খেলো আরেকবার ধরা খেলো নির্লজ্জ সমাজ আবার ঘুরে বেড়াচ্ছে মাথা চাড়া দিয়ে নির্লজ্জ এদের তবা কবুল হবে না কোন মজলিসে গিয়ে আস্তাক আস্তাকফাল্লা পড়ে নিল কিন্তু নির্লজ্জ সমাজে ঘুরে বেড়াচ্ছে মাথা ছাড়া দিন না অনুতপ্ত হইতে হবে আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে আর যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত গোনা হয় কারো যদি আত্মসাত করে থাকেন টাকা পয়সা বা এই ধরনের কোনো কিছু বা কাউকে মেরে থাকেন তাহলে তার কাছে ক্ষমা নিয়ে দিতে হবে আর যদি টাকা পয়সার ব্যাপার ধন সম্পদের ব্যাপার থাকে তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে সম্ভব হলে